করবে তখন একে দরিয়ায় ভাসিয়ে দেবে এবং কোনো ভয় ও দুঃখ করবে না তাকে তোমারই কাছে ফিরিয়ে আনব এবং তাকে রসুলদের অন্তর্ভুক্ত করব শেষ পর্যন্ত ফেরাউনের পরিবার বর্গ তাকে দরিয়া থেকে উঠিয়ে নিল যাতে সে তাদের শত্রু এবং তাদের দুঃখের কারণ হয় যথার্থই ফেরাউন হামান ও তার সৈন্যরা তাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে ছিল বড়ই অপরাধী ফেরাউনের স্ত্রী তাকে বলল এই শিশুটি আমার ও তোমার চোখ জুড়িয়েছে কাজী একে হত্যা করো না বিচিত্র কি সে আমাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি আর তারা এর পরিণাম জানত না وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أربطنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا عليه المرادع من قبل فقالت هل أدلكم فقالت هل أدلكم على أهل بيتي يكفلونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون ওদিকে মুসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিল সে তার রহস্য প্রকাশ করে দিত যদি আমি তার মন সুদৃঢ় করে না দিতাম যাতে সে আমার অঙ্গীকারের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের একজন হয় সে শিশুর বোনকে বলল এর পিছনে পিছনে যাও কাজে সে তাদের শত্রুদের অজ্ঞাত সারে তাকে দেখতে থাকল আর আমি পূর্বেই শিশুর জন্য স্তন্য দানকারিণীদের স্তন পান হারাম করে রেখেছিলাম এ অবস্থা দেখে সে মেয়েটি তাদেরকে বলল আমি তোমাদের এমন পরিবারের সন্ধান দেব যারা এর প্রতিপালনের দায়িত্ব নেবে এবং এর কল্যাণকামী হবে এভাবে আমি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 ما خطبكما قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير যখন মুসা মাদিয়ানের দিকে রওনা হল তখন সে বলল আশা করি আমার রব আমাকে সঠিক পথে পরিচালিত করবেন আর যখন সে মাদিয়ানের কুয়ার কাছে পৌঁছল সে দেখল অনেক লোক তাদের পশুদের পানি পান করাচ্ছে এবং তাদের থেকে আলাদা হয়ে একদিকে দুটি মেয়ে নিজেদের পশুগুলো আগলে রাখছে মুসা মেয়ে দুটিকে জিজ্ঞেস করল তোমাদের সমস্যা কি তারা বলল আমরা আমাদের জানোয়ারগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ না এ রাখালেরা তাদের জানোয়ারগুলো সরিয়ে নিয়ে যায় আর আমাদের পিতা একজন অতি বৃদ্ধ ব্যক্তি فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر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 মুসা জবাব দিল আমারও আপনার মধ্যে এ কথা স্থিরীকৃত হয়ে গেল এ দুটি মেয়াদের মধ্য থেকে যেটাই আমি পূরণ করে দেব তারপর আমার উপর যেন কোনো চাপ দেয়া না হয় আর যা কিছু দাবি অঙ্গীকার আমি করছি আল্লাহ তার তত্ত্বাবধায়ক فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كسوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين মুসা যখন মেয়াদ পূর্ণ করে দিল এবং নিজের পরিবার পরিজন নিয়ে চলল তখন তুর পাহাড়ের দিক থেকে একটি আগুন দেখতে পেল সে তার পরিবার বর্গকে বলল থামো আমি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 বড়ই ক্ষীণার্য ও ধিকৃত ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى وهدى ورحمة لعلهم يتذكرون وما كنت بجانب الغربي إذ قضينا, إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل مدين في أهل مدين تتلو عليهم آياتنا ولكننا كنا مرسلين পূর্ববর্তী প্রজন্মগুলোকে ধ্বংস করার পর আমি মুসাকে কিতাব দিয়েছিলাম লোকদের জন্য আত্মজ্ঞান লাভের সহায়ক পথ নির্দেশনা ও রহমত হিসেবে যাতে লোকেরা শিক্ষা গ্রহণ করে হে মোহাম্মদ তুমি সে সময় পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না যখন আমি মুসাকে এশরিয়াত দান করেছিলাম এবং তুমি সাক্ষীদের অন্তর্ভুক্ত ছিলে না বরং এরপর তোমার যুগ পর্যন্ত আমি বহু প্রজন্মের উদ্ভব ঘটিয়েছি এবং তাদের ওপর অনেক যুগ অতিক্রান্ত হয়ে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 الحق من ربنا إنا كنا, إنا كنا من قبله مسلمين আর আমি তো অনবরত তাদের কাছে উপদেশ বাণী পৌঁছে দিয়েছি যাতে তারা গাফলতি থেকে সজাগ হয়ে যায় যাদেরকে আমি এর আগে কিতাব দিয়েছিলাম তারা এর প্রতি ইমান আনে আর যখন তাদেরকে এটা শোনানো হয় তারা বলে আমরা এর প্রতি ইমান এনেছি এটি যথার্থই সত্য আমাদের রবের পক্ষ থেকে আমরা তো আগে থেকেই মুসলিম أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون وإذا سمعوا اللغض أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين তারা এমন লোক যাদেরকে দুবার পারিশ্রমিক দেয়া হবে এমন অবিচলতার প্রতিদানে যা তারা দেখিয়েছে তারা ভালো দিয়ে মন্দের মোকাবিলা করেছে এবং আমি তাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আর যখন তারা বাজে কথা শুনেছে এ কথা বলে তা থেকে আলাদা হয়ে গেছে যে আমাদের কর্মকাণ্ড আমাদের জন্যে এবং তোমাদের কর্মকাণ্ড তোমাদের জন্যে তোমাদের প্রতি সালাম আমরা মূর্খদের মতো পথ অবলম্বন করতে চাই না হে নবী তুমি যাকে চাও তাকে হৃদায়ত দান করতে পারো না কিন্তু আল্লাহ যাকে চান তাকে হৃদায়ত দান করেন এবং যারা হৃদায়ত গ্রহণ করে তাদেরকে তিনি খুব ভালো করেই জানেন وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن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 সাজ সরঞ্জাম দিয়েছি এবং তারপর কেয়ামতের দিনের শাস্তির জন্যে তাকে হাজির করা হবে আর তারা যেন ভুলে না যায় সে দিনটি যখন তিনি তাদেরকে ডাকবেন এবং জিজ্ঞেস করবেন কোথায় তারা যাদেরকে তোমরা আমার শরিক বলে মনে করতে قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغوينا أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون এই উক্তি যাদের ওপর প্রযোজ্য হবে তারা বলবে হে আমাদের রব নিশ্চয়ই এই লোকেদেরকেই আমরা গোমরাহ করেছিলাম এদেরকে ঠিক সেভাবে গোমরাহ করেছিলাম যেভাবে আমরা নিজেরা গোমরা হয়েছিলাম আমরা আপনার সামনে দায় মুক্তির কথা প্রকাশ করছি এরা তো আমাদের বন্দিগি করত না তারপর তাদেরকে বলা হবে এবার তোমরা যাদেরকে শরিক বানিয়েছিলে তাদেরকে ডাকো এরা তাদেরকে ডাকবে কিন্তু তারা এদের কোনো জবাব দেবে না এবং এরা আজাব দেখে নেবে হায় এরা যদি হৃদায়ত গ্রহণকারী হতো ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون وربك يعلم ما تكن صدورهم وما يعلنون আর তারা যেন না ভুলে যায় সেদিনের কথা যেদিন তিনি ডাকবেন এবং জিজ্ঞেস করবেন যে রসুল পাঠানো হয়েছিল তাদেরকে তোমরা কি জবাব দিয়েছিলে সেদিন তাদের কোনো জবাব থাকবে না তারা নিজেদের মধ্যে জিজ্ঞাসাবাদও করতে পারবে না তবে যে ব্যক্তি আজ তওবা করেছে ইমান এনেছে ও সৎ কাজ করেছে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 ولتبتغوا من فضله ولعلكم تشكرون তিনি আল্লাহ যিনি ছাড়া ইবাদতের আর কোনো হকদার নেই তারই জন্য প্রশংসা দুনিয়ায়ও আখেরাতেও শাসন কর্তৃত্ব তারই এবং তারই দিকে তোমরা ফিরে যাবে হে নবী তাদেরকে বলো তোমরা কি কখনো চিন্তা করেছ আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাদের ওপরে চিরকালের জন্য রাত্রিকে অব্যাহত রাখেন তাহলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে তোমাদের আলো এনে দেবে তোমরা কি শুনছ না তাদেরকে জিজ্ঞেস করো তোমরা কি কখনো ভেবে দেখেছো আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাদের উপর চিরকালের জন্য দিবস অব্যাহত রাখেন তাহলে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে তোমাদের রাত্রে এনে দেবে যাতে তোমরা তার মধ্যে বিশ্রাম করতে পারো তোমরা কি ভেবে দেখছ না এটা ছিল তারই অনুগ্রহ তিনি তোমাদের জন্যে তৈরি করেছেন রাত ও দিন যাতে তোমরা রাতে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 ভালো করেই জানেন কে হৃদায়ত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত রয়েছে তুমি মোটেই আশা করনি যে তোমার প্রতি কিতাব নাজিল করা হবে এ তো নিছক তোমার রবের মেহেরবাণী তোমার প্রতি অবতীর্ণ হয়েছে কাজী তুমি কাফেরদের সাহায্যকারী হইও না ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون আর এমনটি যেন কখনো না হয় যে আল্লাহর আয়া যখন তোমার প্রতি অবতীর্ণ হয় তখন কাফেরা তোমাকে তা থেকে বিরত রাখে নিজের রবের দিকে দাওয়াত দাও এবং কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না এবং আল্লাহর সাথে অন্য মাবুদদেরকে ডেকো না তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই সব জিনিসই ধ্বংস হবে কেবলমাত্র তার সত্তা ছাড়া শাসন কর্তৃত্ব একমাত্র তারই এবং তারই দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে